বন্ধুরা এতক্ষণ শুনছিলেন শানে মদিনার একঝাঁক ক্ষুদে শিল্পীদের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মনোরম আয়োজন আমারই মনেতে মদিনা এতে যারা কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী মাহমুদুল হাসান আদনান মাহমুদুল হাসান রমাদান আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের তাহমিদ আশরাফ আল মাদানি আবদুল্লাহ আসাদি আমেনা ইয়াসমিন ফারিহা জান্নাত ও শাহনাজ আক্তার কণ্ঠ সহযোগিতায় ছিল মাসুম বিল্লা মোহাজির মুজামিল ইবনে মুসলিম নাজমুল হাসান অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনায় ছিল শানে মাদিনা অ্যালবামটির পরিচালনায় ছিলেন কাউসার বিন হোসাইন কৃতজ্ঞতায় মাওলানা আব্দুল জব্বার সাহেব ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ কাঁঠালবাগান ঢাকা হাফেজ মাওলানা কারি মফিজুর রহমান সাহেব ইমাম ও খতিব হাজি আব্দুল কাদের এসি মসজিদ কমপ্লেক্স পূর্ব শান্তিবাগ ঢাকা অ্যাডভোকেট আশরাফুজ্জামান সাহেব chairman ideal lawyers Bangladesh supreme court মাওলানা কামাল উদ্দিন সাহেব প্রিন্সিপাল জান্নাতুল নাইন মহিলা মাদ্রাসা খিলগাঁও ঢাকা মোহাম্মদ ওমর ফারুক সভাপতি বাগমারা দারুদ তাহজিব মহিলা মাদ্রাসা দিক নির্দেশনায় মোহাম্মদ আজিজুর রহমান হেলাল মাওলানা এনামুল হক মুসা হাফেজ শামসুল আলম সাহেব মুফতি লোকমান আশরাফি মাওলানা ইমরান আশরাফি উপস্থাপনায় ছিলাম আমি রাইসুল ইসলাম রনি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ